আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লামকে আমি বলতে শুনেছি যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ যদি মুমিনদের এমন একটি দল না থাকত যারা যুদ্ধ থেকে বিরত থাকতে পছন্দ করে না এবং যাদের সকলকে সওয়ারি দিতে পারব না বলে আশঙ্কা করতাম তাহলে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করছে আমি সেই ক্ষুদ্র দলটির সঙ্গী হওয়া থেকে বিরত থাকতাম না সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমি পছন্দ করি আমাকে যেন আল্লাহ রাস্তায় শহীদ করা হয় আবার জীবিত করা হয় অতপর শহীদ করা হয় আবার জীবিত করা হয় পুনরায় শহীদ করা হয় আবার জীবিত করা হয় আবার শহীদ করা হয়